ব্রাদরান ইসলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বোন সম্মানীয় ইসলামী বন্ধুবর্গকে আমি আপনাদের বন্ধু ই খান বা ইনামুদ্দিন খানের তরফ থেকে সালাম ও এহতরাম আসসালামু আলাইকুম উরফুল ক্যাসেট ইন্ডাস্ট্রিজের পরিবেশনায় এই এমপি থ্রিটি আপনাদের জন্য তুলে দেওয়া হলো এতে আপনি পাবেন মহামূল্যবান কথা হাদিস কোরআন বেদ পুরাণের বাণী যেটা হয়তো আমরা সবাই জানি না সেই সত্য বাণীগুলো আপনাদের সামনে তুলে ধরতে চলেছেন জনাব হজরত মৌলানা আজাদুর রহমান সাহেব ওনার নিজস্ব বাড়ি হাওড়া জেলার মুন্সিরহাটের খাঁদারঘাট গ্রাম বর্তমানে উনি একজন হুগলি জেলার পান্ডুয়া মাদ্রাসার সাইখুল হাদিস ওনার mobile number nine double two five এই এমপি থ্রিটির নাম দেয়া হল হকিকাতে ডক্টর জাকির নায়েক এই এমপি থ্রিটিতে ডক্টর জাকির নায়েকের বিষয়েও কিছু কথা আছে যেটা দেওবন থেকে প্রকাশিত একটি কিতাব হইতে উনি উল্লেখ করেছেন এই এমপি থ্রিটির ব্যবস্থাপনায় উরফুল ক্যাসেট কোম্পানির কর্ণধার ওবায়দুর রহমান ওনার mobile number nine eight three double zero double eight two eight nine সহযোগিতায় ইকরামুল মণ্ডল আসুন আমরা শুনি হাকিকাতে ডক্টর জাকির নায়েক নামে এই এম আমাদের দেশে একটা ফেতনা হয়েছে সেই ফেতনাটা হলো ডাক্তার জাকির নায়েক সে সম্পর্কে কিছু বলবো কিনা যদি বলেন তবে বলবো আর যদি বলেন না তবে বলবো না সহ্য করার ক্ষমতা আছে না নেই আছে তো কিতাবটার নাম হাকিকাতে জাকির নায়েক পৃষ্ঠা সংখ্যা পাঁচশো লেখকের নাম মৌলানা সৈয়দ খালিদ সাজিদ বুখারি পাকিস্তানে বাড়ি এই কেতাবের ওপরেই কয়েকটা হেডিং কায়েম করা হয়েছে যাদের কাছে মোবাইল আছে লোড করতে পারেন খবরদার এই কথা বলবেন না মৌলানা আজাদুর রহমান সাহেব বলে গেছেন বলবেন উনি একটা কেতাব দেখিয়ে দিয়ে গেছেন আমি যদি কোরআন বলি বক্তা আমি নয় আমি মাধ্যম বক্তা আল্লাহ আমি যদি হাদিস বলি বক্তা আমি নয় বক্তাকে রসুল আমি মাধ্যম আমি যদি বেদ বলি বক্তা আমি নয় বক্তা ঋষি আমি যদি পুরাণ বলি বক্তা আমি নয় বক্তা মনীষী মানে অতএব আমি আসল বক্তা নয় আমি মিডিয়া আমি একটা মাধ্যম এতে কি লেগেছে হায়াতুল নবী ইনকার নবী সাল্লাহ সাল্লামের হায়াতকে অস্বীকার ডাক্তার জাকির নায়ক করেছেন তাকলিদ সে ফার তকলিদ করা থেকে পালিয়ে গিয়েছেন তার মানে কোনো ইমামকে আমি মানি না আয়াতে কোরআনই কি গালাত কোরআনের আয়াতের ভুল ব্যাখ্যা ডাক্তার জাকি নায়ক করেছেন এজিদ কি হেমায়াত হাসান হোসেনকে শহীদ করলে এজিদ তার হেমায়ত করা মানে তার প্রশংসা করা তার সাহায্য করা তার পক্ষপাতিত্ব করা হেমায়ত মানে এজিদের পক্ষপাতিত্ব করা ডাক্তার জাকির নায়ক করেছেন ফাজাইল আমাল তার এতেরান ইনি কে ইনি হলেন মোরাদাবাদ শাহী মাদ্রাসার সদর মূর্তি এবং মহাদ্দেশ ইনি নিজে একটা পত্রিকা চালায় চালান পত্রিকাটার নাম হলো নেদায়ে শাহী নিতে পারেন সেই লেখক ভূমিকা লিখছেন ডাক্তার জাকির নায়ের সম্পর্কে বিরুদ্ধে এই বইটা কোথা থেকে ছাপানো হয়েছে ইন্ডিয়ার যে জায়গা সেটা হলো মক্তাবে মাদানিয়া সাফেদ মসজিদ দেওবন ফোন নম্বর দেওয়া আছে মোবাইল নম্বর দেওয়া আছে nine eight nine seven nine one five three টু থ্রি ইন্ডিয়াতে এই জায়গা থেকে ছাপানো হয়েছে উনি কি লিখছেন উনি ভূমিকায় কেতাবটার ভূমিকা উনি পাঁচ পৃষ্ঠা ধরে লিখেছেন পাঁচ পৃষ্ঠা লিখতে লিখতে উনি বলছেন उन्होंने दावत दीन के नाम पर निहायत चाबुक दस्ती महारत और गैर मामूली जहानत और मनसूबा बंदी और जदीद दौर के मौसूलाती आलत के साथ दो लफ्जों पर खसूसी तवज्जो देना शुरू की উনি মানে ডক্টর জাকির নায়েক ইসলামের দাওয়াতের নামে খুব মজবুতির সঙ্গে অসাধারণ অত্যাধুনিক বস্তুর মাধ্যমে মিডিয়াকে সঙ্গে নিয়ে বিশেষ করে দুটি কথার দিকে উনি দৃষ্টি দিয়েছেন দুটি কথা কি নম্বর এক মুসলিম আওয়াম কা ওলামা পর এতেদাদ কিস তারা মজরু কিয়া যায় সাধারণ মুসলমানের ওলামাদের সম্পর্কে যে শুভ ধারণা আছে এই শুভ ধারণাকে কেমন করে নষ্ট করা যায় ডাক্তার জাকির নায়কের প্রথম কাজ সাধারণ মুসলমানের ওলামাদের সম্পর্কে যে শুভ ধারণা আছে এই শুভ ধারণার বিশ্বাসটা কেমন করে নষ্ট করা যায় नंबर दो पूरी उम्मत को आईम अरबा की तकलीफ से निकाल कर गैर मुकल्लिद और ला मजहब कैसे बनाया যায় নম্বর দুই সমস্ত মুসলমানকে চারটে ইমামের তকলিফ থেকে বের করে কেমন করে লামজহাবি গায়ের মোকাল্লিদ বানানো যায় সেই অপচেষ্টা মুসলমানকে তাদের মজহাব থেকে বের করে কেমন করে গায়ের মোকাল্লিদ বানানো যায় এই চেষ্টা এই দুটো কাজের জন্য উনি এসেছেন বিস্তারিত পাঁচ পৃষ্ঠা লেখার পরেতে উনি লিখছেন এই মানুষের বক্তব্য থেকে আপনাদেরকে পরেজ করতে হবে এটা মোকদ্দমা লিখলেন দারুল উলুম দেওবান কে না জানে এশিয়ার বিখ্যাত প্রখ্যাত সব থেকে বড় মাদ্রাসা সারা বিশ্বের মুসলমান যেখানে ফতোয়া নিতে যান যেখানে দশ হাজার ছাত্র প্রত্যেক বছর এক হাজার মাওলানা একশো মুক্তি পাঁচশো হাফেজ কারি প্রত্যেক বছর যারা তৈরি করছে সেই জায়গার ফতোয়া ফতোয়াটা লেখা হয়েছে পনেরো পৃষ্ঠায় তারা কি লিখছে বিস্তারিত লেখা আছে অত পড়ার সময় নেই একটু একটু বলছি ডাক্তার জাকির নায়ের সম্পর্কে দারুল উলুম দেওবন্দের ফতোয়া কি বলছেন डॉक्टर जाकिर नायक साहेब के बयानात में सही अकीदा से इनहिराफ ডাক্তার জাকির নায়কের বক্তব্যে বিশুদ্ধ ইতিহাস থেকে হোটা ঘটে গিয়েছে কোরআন করিম কি তফসির মে তাহরে কোরআনে করিমের ব্যাখ্যায় অপব্যাখ্যা ম্যানমানি মন চাহি ব্যাখ্যা সায়েন্স তাহকিকাত সে মরোব আর বিজ্ঞানের দ্বারাই কোরআন বোঝার চেষ্টা ইসলাম মুখালিফাত মাগরিবি আফখান আর আমেরিকা পশ্চিম জগতের পাশ্চাত্যের ইসলাম বিদ্বেষের কথা এইভাবে ফেকহি মাসাইল মে সালফে সালেহীন ফেকার মধ্যে আমাদের আইমা কেরাম থেকে ঘটে যাওয়া গুমরা কোন বাতে তারপরে গুমরা কথা পদভষ্টতা কথা উম্মতে মুসলিমা কো আইমায় মুস্তাহিনকে ইত্তেবাসে ফেরনে সাধারণ মানুষ মুসলমানকে আইমায়ের একতেদা থেকে তুলে নিয়ে আসাম রকম কাজ উনি করছেন আকিদা তার ঠিক নেই আকিদা সম্পর্কে উনি ভুল ব্যাখ্যা করেছেন বলবেন না মৌলানা আজাদুর রহমান বলেছেন বলবেন দারুল উলুম দেওবন্দের ফতোয়া যেটা কেউ জানতো না উনি পড়ে শুনিয়েছেন কোনো কেউ যদি থাকেন সামনে আসেন বিষ্ণু আউর বারহামা কো আল্লাহ সে পুকার না জায়েজ হ্যায় ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তসবি না করে বিষ্ণু বিষ্ণু বিষ্ণু বিষ্ণু বিষ্ণু বিষ্ণু বিষ্ণু করলেও হবে কে বলছে ডাক্তার জাকির নায়েক বর্মা বর্মা বর্মা বম্ভ বম্ভ বম্ভ বম্ভ করলেও হবে विष्णु और ब्रह्मा के जरिए अल्लाह को पुकारना जायज है ডাক্তার জাকির নায়েক বলেছেন কে বলছেন এটা দেওবন্দের ফতোয়া আল্লাহ কি বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহকে ডাকো কি বলে আল্লাহকে ডাকো আল্লাহ বলে আবিদুর রহমান রহমান বলে ফালাহুল আসমাউল হোসনা তার আসমাউল হোসনা ভালো ভালো নাম আছে সেই নাম গিয়ে তুমি ডাকো ডাক্তার জাকির নায়ক বলছেন বিষ্ণু বললেও চলবে তবে তসবি তারা আল্লাহ বললে হবে না কি বলতে হবে বিষ্ণু বললেও কাজ চলবে দেখতে পাচ্ছেন অবস্থাখানা अल्लाह का कलाम कौन सा है उसे जांचने के लिए साइंस और टेक्नोलॉजी से गुजारना जरूरी है কোনটা আল্লাহর কথা কোনটা আল্লাহর কথা নাই এই পরীক্ষার জন্য বিজ্ঞান দিয়ে পরীক্ষা করতে হবে বুঝতে পারলেন কিছু কোনটা আল্লাহর কথা কোনটা আল্লাহর কথা নয় এটা কিভাবে জানবে বিজ্ঞান দিয়ে পরীক্ষা করতে হবে বিজ্ঞানের সঙ্গে যেটা মিলবে ওটা আল্লাহর কথা যেটা মিলবে না ওটা আল্লাহর কথা না বলুন এই বিশ্বাস রাখলে তার ইমান থাকবে যে আজকে বিজ্ঞান এক কথা বলছে কালকে আর এক কথা বলবে কোরআন কি পাল্টে যাবে নাকি কিরকম উল্টো পাল্টা দেখুন ফতোয়া দেনে কা হ্যাঁ হ্যাঁ কসকো না কো হ্যাঁ ফতোয়া দেবার অধিকার যার তার আছে ফতোয়া দেবার অধিকার যার তার আছে না আলেমদের মধ্যে যারা মুক্তি হবে তারা দেবেন বলুন জোরে সরে চিল্লে বলুন যারা মুক্তি তারা হবেন তারা বলতেন এই কথা উনি বলছেন ফতোয়া দিয়ে কা হ্যার ক্যাস কেস ও না কেস কো হ্যায় ফতোয়া দেবার হক যদু মধুরও আছে এই দেখুন কি লিখছেন এটা দারুল দেওবাদের ফতোয়া তফসির কোরআন মে মেনমানি তশরি কোরআনের ব্যাখ্যায় মন চাহি ব্যাখ্যা করেছেন তার উপরে ওনারা লিখেছেন প্রায় আরো চার পাঁচ পৃষ্ঠা আহাদিসে নবাবুইয়া সে না হাদিস শরীফ সম্পর্কে তার কোনো জ্ঞান নেই औरतों के लिए हालत हैज में कुरान पढ़ना का जवाज মেয়েদের ঋতু অবস্থায় কোরআন শরীফ পড়তে পারে কে বলছেন জি ডাক্তার জাকির নায়েক মাদেরকে জিজ্ঞাসা করি আপনাদেরকে জিজ্ঞাসা করি নাপাক অবস্থায় মেয়ে ছেলেরা কোরআন শরীফ পড়তে পারে কোরআন শরীফ ছুতে পারে এরা বলছে কি কোরআন শরীফ পড়তে পারে সে ছুতে পারে কারণ কোরআনটা তো ডাক্তার জাকির নায়কের বিজ্ঞান বই বিজ্ঞান বই তো অপবিত্র অবস্থায় ছোঁয়া চলবে আসমানি কেতাব তো অস্বীকার করছে বিজ্ঞান দিয়ে মানবো বিজ্ঞানের সঙ্গে মিললে তবে এটা কোরআন না মিললে এটা কোরআন নয় এই কথা যে বলবে সে কোরআনকে কি বলবে নাপাক অবস্থায় তোমরা ছুটে পারো বলছে আওরা তোকে কে হালাতে হ্যাজ মে কোরআন পেন্না কা জওয়াজ দারুলুম দেওবান ফতোয়া বড় বড় হেডিং কায়েম করে তারপরে আবার তার বিরুদ্ধে আবার আদেশ দিয়েছে খুন সে অজু টুটনে পর আহনাব পাস ওই দলিল নেই হ্যায় রক্ত বেরোলে অজু যে ভেঙে যায় হানাফিদের কাছে কোনো দলিল নাই হানাফিদের কাছে দলিল নেই হানাফিদের কাছে দলিল আছে একটা দুটো তিনটে চারটে এখানে চারখানা দলিল দেওয়া হয়েছে পরিষ্কার ভাষায় হাদিস শরীফ থেকে দেওয়া হয়েছে কোথা থেকে দেওয়া হয়েছে পৃষ্ঠা নম্বর কত সব লেখা হয়েছে আল ওয়াজু মিন কুল্লি দামিন সাইল প্রত্যেকটা প্রবাহিত রক্তের দ্বারাই ওজু নষ্ট হয়ে যায় কিন্তু ডাক্তার জাকির নায়কের ওজু এত মজবুত মেয়ে ছেলেদের গুপ্তাস্তন স্থান থেকে রক্ত বেরোলে ওজু নষ্ট হয় না नौजबिल्ला मिन जालिक मर्द और औरत की नमाज में फर्क करना जायज नहीं মেয়ে ছেলে আর বেটা ছেলের নামাজের মধ্যে কোনো তফাত নেই ওই সাধারণ লোকের মতো কি নারী আর পুরুষ সমান সমান নারী আর পুরুষ সমান নারী একটা বাচ্চা ধরতে পারে পুরুষও ধরতে পারে পুরুষ একটা ছেলে দাঁড়িয়ে পেচ্ছাপ করতে পারে নারীরা দাঁড়িয়ে পেচ্ছাপ করতে পারবে জি বোখারি শরীফে কোনো জায়গায় আপনি দেখাতে পারবেন না আমি বলছি বোখারি শরীফে কোনো জায়গায় দেখাতে পারবেন না যে হুজুর সাল্লাহ সাল্লাম বসে পেচ্ছাপ করেছেন বরং বোখারি শরীফে আছে দাঁড়িয়ে পেচ্ছাপ করা তবে কি দাঁড়িয়ে পেচ্ছাপ করা কি শূন্যত হবে নাকি যদি শূন্যত হয় তবে এই গায়ের মোকাল্লিদেরকে বলুন তোদের মেয়েদেরকে বল দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করলে মেয়েদের অবস্থা কি হবে মেয়ে ছেলে আর বেটা ছেলের মধ্যে কোনো তফাত নাই বলছে কে ডাক্তার জাকির নায়েক তারপর কি বেলা ওষু কোরআন শোনা জায়েজ হ্যায় বিনা উজুতে কোরআন ছোঁয়া জায়েজ বিনা উজুতে কোরআন ছোঁয়া জায়েজ জি কোরআন ছোঁয়া জায়েজ মক্তবের ছেলেরা জানে বিনা উজুতে কোরআন ছোঁয়া জায়েজ নয় আল্লাহ তালা সাতাশ পাড়ায় সুরা অকে বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন অপবিত্র অবস্থায় কোরআন ছোবে না কেউ আল কোরআন পারা নম্বর সাতাশ সুরা ওয়াকিয়া আয়াত বলেছি তরজমা করেছি ডাক্তার জাকির নায়ক বলছে বিরাহুজিতে ছুতে পারে কোনো অসুবিধা নেই বেয়াদবের আরো দেখবেন खुतबाए खुतबाए जुमा अरबी जुबान के बजाय मकामी जुबान में होना चाहिए জুমার খোদবা আরবিতে না হয়ে বাংলা যার যেটা ভাষা শেষ সেটা ভাষাতে বলবে তারপরে জুমাটাকে করবে তারপরে নামাজটাকেও করবে বাংলাতে নামাজ পড়বে কি বলবে আজানটাকে তবে আর কি করবে বাংলায় করে দেবে আল্লাহ একবার আল্লাহ একবার বলা হবে না কি বলা হবে ভগবান সব থেকে বড় ভগবান সব থেকে বড় এই করবে কোথায় নিয়ে যাচ্ছে দেখুন খোদবাটাকে করো আগে তারপরে নামাজটাকে করব। তারপর আজানকে করব তারপরে সবটাকে উড়িয়ে দেবো এইভাবে তিন তালাক সে এক তালাক হনি চাহিয়ে তিনবার তালাক দিলে একটা তালাক হবে বলুন ডাক্তার জাকির নায়কে যদি তিনটে ঘুষি মারি তো কটা লাগবে উনি তো বলছেন তিন তালাক দিলে এক তালাক হবে তো ওনাকে যদি তিনটে ঘুষি দিই তবে কটা লাগবে ওনার কথা অনুযায়ী একটা লাগবে আজকে হয়ে যাক উনি তিন ঘা মারবেন আমি তিন ঘা মারবো উনি এক ঘা কারণ আমাকে এক ঘা দিলে এক ঘা লাগে দু ঘা দিলে দু ঘা লাগে তিন ঘা দিলে তিন ঘা লাগে আর ওনার তিনবার দিলে একটা লাগে হয়ে যাক তবে কে কত বড় গায়ের মোকাল্লিদা আছে কে কত বড় ডাক্তার আছে আমার সঙ্গে চলে আসুক আমি তিনবার মারবো উনি একবার মারবেন প্রথম চুটেই যাদব আর দ্বিতীয়বার দিতে হবে না मुसलमानों को ऐसा तरीका अपनाना चाहिए पूरी दुनिया में एक दिन ईद हो सके মুসলমানদেরকে এমন পদ্ধতি গ্রহণ করতে হবে সারা বিশ্বে একদিনে যেন ঈদ হয় সারা বিশ্বে একদিনে ঈদ হওয়া সম্ভব এখন আরবে কি হচ্ছে বলুন এশা না জোহর এখন এশা হচ্ছে আরবে আমেরিকায় এখন কি হচ্ছে এসা হচ্ছে না জোহর হচ্ছে আমেরিকায় এখন জোহর হতে চলেছে জোহর হয়নি আর আরবে হয়তো মগরেব হয়েছে কি হয়নি তাই না সারা পৃথিবীতে একই সময় সূর্য ওঠে সারা পৃথিবী একই সময় চাঁদ ওঠে হ্যাঁ কি বেহুদায় বলছে সারা দুনিয়াতে একদিনে ঈদ হবে একটা দিন সারা পৃথিবীতে হয় নাকি এ তো গোলম বারো ঘন্টা করে তো এ তো পাল্টে পাল্টে যাচ্ছে এক জায়গায় দিন আর এক জায়গায় রাত হয়ে আছে এক জায়গায় সকাল এক জায়গায় সন্ধ্যা হয়ে আছে কি করে একদিনে হবে এই মূর্খকে কি করে বোঝাবে বলুন তো এরকম লিখতে লিখতে লিখতে লিখতে ষোলো পৃষ্ঠার শেষে কি লিখছে ষোলো পৃষ্ঠার শেষে লিখছেন আল গারজ मोट कथा इन तनकीदात की रोशनी में मालूम हुआ এই সমস্ত ব্যাখ্যার দ্বারাই পরিষ্কার হলো डॉक्टर जाकिर नायक साहेब बहुत से मसाइल में अहल सुन्नत वल जमात के अकायद से हटे हुए हैं डॉक्टर জাকির নায়েক আহলুস সুন্নত ওয়াল জামাতের অনেক আকিদা থেকে হটে আছেন कुरान व हदीस की तशरी में लोगत आरब सल्फ से मंकोल तफासिर को नजरअंदाज करके अकल खामी की मदद से तफसीर करते हैं কোরআন হাদিসের ব্যাখ্যা আমাদের ওলামারা যা তরিয়ে গেছেন পূর্ববর্তী ওলামাদের তফসির থেকে হটে নিজের ক্ষুদ্র জ্ঞানের দ্বারা উনি করেছেন তফসির করকে তাহরিফে মানবীকে শিকার নিজে ভুল ব্যাখ্যা করতে করতে করতে তিনি অভ্যস্ত হয়েছেন নিজ ও डॉक्टर साहेब उलूम शरिया मकासद शरीयत से गहरी वाकफियत ना होने के बावजूद किसी इमाम की तकलीफ नहीं करते ডাক্তার সাহেবের নিজস্ব জ্ঞান না থাকা সত্ত্বেও তিনি কোনো ইমামের অনুসরণ করেন না बल्कि उल्टे उन मुस्ताहिदीन पर तनकीद करते हैं বরং তিনি আইমায় কেরাম আবু হানিফা ইমাম শাফি মালিক তাদের ওপরে উনি কি করেন ভুল ধরেন इसलिए उन डॉक्टर साहेब की बातें हर किस काबिल एतबार नहीं है এই জন্য ডাক্তার সাহেবের কথা গ্রহণযোগ্য নয় কে বলেছেন এটা কার কথা ফতোয়া দেওয়া হয় তারা বলছেন उनके प्रोग्राम को देखना उनके बयानात सुनना और बिला तहकीक उन पर अमल करना सख्त मुजिर है তার প্রোগ্রাম দেখা তার বক্তব্য শোনা আর বিনা তাহকিক করে তার কথার উপর আমল করা ক্ষতিদায়ক বড়ই ক্ষতিদায়ক और चूंकि वाकई तहकीक करना हर कस ও না কস কি বাত নেই যেহেতু এটা তাহকিক করা এ সম্বন্ধে ভালোভাবে খোঁজ নেওয়া সাধারণ মানুষের কাজ নয় इसलिए उनके प्रोग्राम से आमतुल मुस्लिमीन को एहतराज करना जरूरी है এই জন্য তার প্রোগ্রাম থেকে সাধারণ মানুষকে বেঁচে থাকা একান্ত প্রয়োজন সাধারণ মানুষের বিচার করার বুদ্ধি না থাকার জন্য তার প্রোগ্রাম শোনা তার উপরে কাজ টাজ করা তার উপরে আমল করা এসব সাধারণ মানুষকে বেঁচে থাকা আবশ্যক এই সমস্ত করতে করতে অনেক কথা লিখেছেন লেখার পরেতে চারজন মুক্তি সই করেছেন চারজন মুক্তি দারুলুম দেওবন্দের নামটাও বলে দিই হাবিবুর রহমান দ্বিতীয় জন মুক্তি মাহমুদ হাসান বুলান শাহরি তৃতীয় জন মুক্তি অকার আলী আর চতুর্থ নম্বর মুক্তি ফখরুল ইসলাম যিনি লিখেছেন তিনিও একজন মুক্তি তার নাম জাইনুল ইসলাম কাসিমি এলাহাবাদে তার বাড়ি এ তো গেল কেতাবের কিছু কিছু কথা তুলে ধরা হলো খোদ ডাক্তার জাকির নায়ক এই কি বলেছেন আপনাকে এবারে আমি এবারে বলছি আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা রসুল সম্পর্কে খারাপ ধারণা শাহাবাদের সম্পর্কে খারাপ ধারণা উম্মাহাতুল মোমিনিন হুজুরের স্ত্রী সম্পর্কে খারাপ ধারণা ওলামাদের ওপরে খারাপ ধারণা আইমাই কেরামের ওপরে খারাপ ধারণা মাদ্রাসার ওপরে খারাপ ধারণা কোরআনের ওপরে খারাপ ধারণা হাদিসের ওপরে খারাপ ধারণা করেছে কি করেছে সেটা আপনাকে একটু খুলে দেখিয়ে দেবো কয়েকটা মিনিট এক নম্বর ডাক্তার জাকির নায়ক বলছেন উমুমে কুদরাত কা ইনকার উনি বলছেন আল্লাহ তালা জো চাহে ও নেহি কর সকতে আপনাকে জিজ্ঞাসা করি আল্লাহ তালা যা ইচ্ছা তাই করতে পারেন কিনা বলুন যে জোরে সরে বলেন আল কোরআন পারা নম্বর এক রুকু নম্বর দুই আল্লাহ তালা বলেন ইন্নাল্লাহ আলা كل شيء قدير নিশ্চয় আল্লাহ তাআলা সব বস্তুর উপরে তিনি ক্ষমতা রাখেন আল্লাহ তালা যা ইচ্ছা তাই করতে পারেন অসম্ভব বলে আল্লাহর কাছে কিছু নাই আল্লাহর দরবারে অসম্ভব বলে কিছু নাই তার লোকাতে তার ডিকশনারিতে ইম্পসিবল বলে কোনো কিছুই নাই ডাক্তার জাকির নায়ক বলছেন अल्लाह ताला हर चीज पर कुदरत नहीं रखते मैं एक सौ से ज्यादा किसी जगह में बैठ कर दिखा सकता हूं এই জায়গায় বসে আমি একশোটা গুনিয়ে দেবো ডাক্তার জাকির নায়ক করতে পারেন না जैसे एक इंसान को बैक और नाटा और लंबा नहीं कर सकते একটা মানুষকে একই সময়ে লম্বা আর বেটে করতে পারে না আল্লাহ দেখেছেন বলুন এই রকম প্রশ্ন আল্লাহর ওপরে কে করতে পারে বলুন একটা মুসলমান করতে পারে আল্লাহ করতে পারেন যে পৃথিবী তো হচ্ছে কি দারুল আসবাব করলে তোমার বুঝেই আসবে না এই জন্য উনি করেন না আপনাকে জিজ্ঞাসা করতে আমি ব্যবচার করতে পারি কিনা বুদ্ধিমান লোক উত্তর দিন আমি জিনা করতে পারি কিনা বলুন পারি করব করব না এটাই তো আমার পবিত্রতা আমি করতে পারি অথচ করব না আল্লাহ তাআলা একই সঙ্গে একটা মানুষকে লম্বা আর বেঁকে করতে পারেন কিন্তু উনি করবেন না কেন এটা দুনিয়া ডাক্তার জাকির নায়কের বুঝে আসেনি ও কি বলছে বাইক অর্থ एक इंसान को लंबा और नाटा नहीं कर सकते আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ সব করতে পারে তোমার বুঝে আসুক চাই না আস এইদিকে আসুন এ একটা আঙুল মাঝখানের আঙুল এর নাম মধ্যামিকা কি বললাম মধ্যামিকা ওর উল্টো দিকে আছে এর নাম অনামিকা মধ্যামিকার অনামিকার মধ্যে কে বড় কে ছোট মধ্যামিকা বড় আর অনামিকা ছোট ভালো করে মনে রাখবেন আপনি কি বলেছেন এবারে জিজ্ঞাসা এই অনামিকার পাশে আর একটা আঙুল আছে তার নাম কনিষ্ঠ এই কনিষ্ঠ আঙুল আর এই অনামিকা আঙুলের মধ্যে কে বড় কে ছোট জি অনামিকা বড় একটু আগে আপনি কি বলেছেন অনামিকাকে ছোট বলেছেন এখন বলছেন বড় অনামিকা নিজে কি অনামিকা নিজে কি বড় নয় ছোট নয় এর পাশে মধ্যামিকাকে দাঁড়ালে ও ছোট হয় ওর পাশে কনিষ্ঠকে দাঁড়ালে ও দাঁড় করালে তখন ও বড় হয় ও নিজে কিছু নয় বড় হওয়া ছোট হওয়া আপেক্ষিক বস্তু কথা বুঝতে পারছেন না পারেননি डॉक्टर जाकिर नायक सुनिए जी दो तीन उंगली लेकर के ये बिनसर ये खिनसर ये है उस्ता ये खिनसर और बिनसर में एक छोटा एक बड़ा फिर इस खिनसर और बिनसर में देखिए खिनसर बड़ा है खिनसर ये उंगली क्या है ये तो इजाबिश है बड़ा होना छोटा होना इजाबिश है ছোট হওয়া বড় হওয়া আপেক্ষিক বস্তু অপরের তুলনায় ছোট হয় বড় হয় তুমি ডাক্তার আছো ডাক্তারি করোগে যাও কে বলেছে তোমাকে কোরআনে ব্যাখ্যা করতে আল্লাহ ভুল ধরতে বেআদব তার প্রোগ্রাম ঘরের ভিতরে ঢোকাচ্ছেন মেয়েদেরকে ডাক্তার দেখানোর ছলনা গেছেন নাউজবিল্লাহ হিমিনজালিক তিনশো পাঁচ পৃষ্ঠায় রসুল সম্পর্কে কি বলেছেন শুনুন ওর হাতের লেখা দেখাবো আপনাকে কি বলছে এত হাতের লেখা খারাপ সাধারণ মানুষ পড়তে পারবে না তো ভালো ভালো আলেমও পড়তে পারবে না একবার পড়ে দিলে পড়ে দিতে পারবে কি লিখছে মেরে এক মোতানাজে বায়ান रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम को हमारे लिए मानना हराम है সকলে বলুন নাউজবিল্লাহ জোরে সরে বলুন এইটা জেরেক্স কোথা থেকে নেওয়া হয়েছে ইন্ডিয়ান পুলিশ বম্বে পুলিশের প্যাড থেকে ডাক্তার জাকির নায়ক নিজে লিখেছেন ডাক্তার জাকির নায়কের হাতের লেখা হাতের লেখার অবস্থা দেখুন আমাদের ক্লাসের মুক্তবের ছেলেরা এর থেকে ভালো লেখে যাকে বলছেন বিরাট পন্ডিত বানানে ভুল করেছে বানানে ভুল হাতের লেখা ভুল পড়তে পারে না সেই মানুষটা বলতে বলতে বলতে বলতে বলে ফেললো আল্লাহ কো রসুল কো হামারে লিয়ে মাননা হারাম হ্যাঁ তারপরে যখন তাকে কাফের বলা হলো কোথায় ওই লখনৌ বেঞ্চ থেকে সেখান থেকে তারা বলল যে বলেছে রসুল্লাহকে মানা হারাম ওই লোকটা কাফের কুহুরি ফটো যখন লাগলো তখন উনি পুলিশের সরাপন্ন তাদেরকে লক্ষ লক্ষ টাকা দিয়ে তাদের প্যাডেতে লেখাচ্ছেন কি লেখাচ্ছেন মেরে এক মোতানাজে বয়ান रसूलुल्लाह को मानना हमारे लिए हराम है सुनने के बाद मैं जो एक सच्चा मुसलमान अल्लाह को मानने वाला शख्स रसूलुल्लाह को मानने वाला शख्स ऐसा हर किसी नहीं कह सकता मुस्तकबिल में नहीं कहूंगा जो गैर इरादी तौर पर सबकत लसानी से हुआ है उससे तौबा कहता हूं আপনি আলফাজ অপাস লেতা হো আসুন কোনো মৌলানা সাহেব আছেন পড়ে দেবেন দেখুন হাতের লেখাখানা কি লিখছেন আমার এক বিতর্কিত বক্তব্য রসুল্লাহকে মানা হারাম আমি বলে ফেলেছি শোনার পরেতে আমি একটা সত্যিকারের মুসলমান আল্লাহকে মান্যওয়ালা ব্যক্তি রসুল্লাহকে মান্যওয়ালা ব্যক্তি এমন কোনদিন বলতে পারি না এবং আগামীতেও বলবো না যেটা অনিচ্ছায় মুখ ফসকে বেরিয়ে গিয়েছে যেটা থেকে আমি তওবা করছি নিজের শব্দকে ফিরিয়ে নিলাম সই ডাক্তার জাকির নায়ক তারিখ বারো এগারো দু আট টাইম একটা পঁয়ত্রিশ পিএম পিএম মানে বুঝতে পারলেন দুপুরের পরে রাত্রের পরে নয় এটা লিখছে এবার আপনাকে জিজ্ঞাসা করছি উনি বলছেন আমি ভুল ভুল বলে ফেলেছি আপনাকে বলছি উনি বলছেন আমি ভুল বলে ফেলেছি আপনাকে জিজ্ঞাসা করছি আপনি বলুন পৃথিবীতে কত বক্তা আছে হাফেজ বক্তা আছে মৌলানা বক্তা আছে মুক্তি বক্তা আছে হাদিস বক্তা আছে আম্মা পাড়া বক্তা আছে হাম্মা বড়া বক্তা আছে তবলিগে গিয়ে বক্তা হয়ে গিয়েছে জমিতে গিয়ে বক্তা হয়ে গিয়েছে কত বক্তা আছে কারোর মুখ দিয়ে কি এরকম মুখ ফুসকে ভুল বেরিয়েছে উঠে দাঁড়া বলেন হাত তুলে বলুন কারোর মুখ দিয়ে এরকম ভুল বেরিয়েছে তবে কি এটা ভুল বেরিয়েছে না ভুল ইচ্ছে করে বলেছে কথা বলুন ইচ্ছা করে বলেছে আমার জিজ্ঞাসা ইচ্ছা করে বলে প্রথম চালিয়ে দেখলাম এবার মনে হয় সারা পৃথিবীতে আমাকে সকলে মানতে আরম্ভ করে দিয়েছে কতটা চলে আমি এবার দেখব একটা ভুল কথা বলে দেখলো চন্দ্ররা ইট পাটকেল পড়তে আরম্ভ হলো তাড়াতাড়ি পুলিশের দরবারে গিয়ে লক্ষাধিক টাকা ঘুষ দিয়ে তাদের পুলিশের প্যাডে লেখাচ্ছে আমি আমার আপনাকে বলবো যিনি বলছেন আমার মুখ ফসকে ভুল বসতে বেরিয়ে গিয়েছে আমি তবে বলবো আগামীতে তার ভুল বের হবে না এটা কি গ্যারান্টি আছে বলুন কোন গ্যারান্টি আছে কোন গ্যারান্টি নেই আগামীতেও তার এই ধরনের ভুল বের হবে ইচ্ছা করে ভুল বেড়েছে যে আগামীতে ভুল বের হবে সুতরাং আমি মহারাম আমারও ভুল হয় আমার ছেলেরও ভুল হয় বহুজনের ভুল হয় কিন্তু এরকম পচা ভুল আমার হয়নি আমার কেন কোন মুসলমানের ভুল হবে না যার ভুল হয়েছে আগামীতে ভুল হবে এই রকম লোকের বক্তব্য শোনা আমি বলছি হারাম হারাম হারাম বেআব মুচলেকা শুরুতে কি লিখছে মেরে এক মোতানাজে বায়ান আমার একটা বিতর্কিত বক্তব্য বলুন কি লেখা দরকার বিতর্কিত লেখা দরকার না ভুল দরকার বিতর্কিত বক্তব্য এটা লেখা দরকার না ভুল ভুল বক্তব্য লেখা দরকার বলুন যখন ও ভুল স্বীকার করছে তখন লেখা দরকার এটা আমার ভুল বক্তব্য কিন্তু সে জায়গায় লিখছে কি লিখছে আমার একটা বিতর্কিত বক্তব্য তার মানে ও এখন আসল জায়গাতেই আছে কথা বুঝতে পারছেন না পারেননি এখনো আসল জায়গাতেই আছে এহুদিরা বলল চালিয়ে দেখ চলল না যখন তখন তো এবারে ভুল স্বীকার করলে এহুদিরা রেগে যাবে এহুদিরকে বলছে দেখ আমি বলিনি ওটা ভুল আমি দেখ শুরুতে কি বলেছি বিতর্কিত দেখেছেন বলা দরকার মেরে এক গালাত বয়ান সে জায়গা লিখছে কি মেরে এক মোতানাজে বয়ান তার মানে আসল জায়গাতে উনি এখনো আছেন ভুল শেখার কেন তুমি করলে না বলার আগে ভুল শেখার করলে কেন বলার পরে এ থেকেও বোঝা যাচ্ছে গুলিয়ে দিয়ে দেখতে চাইছিলে তুমি তারপরে তওবা করতে পুলিশের দরকার হলো কেন আর একটা কথা তুমি তওবা করলে তোমার গুরু ঘন্টাল আর চালা চামুন্ড গুলো তাদের অবস্থা কি হলো তারাও তওবা করেছে তো লক্ষ লক্ষ লোক পিস টিভিতে বসে যে দেখছিল তাদের অবস্থাগুলো কি হলো জবাব দাও তারা তওবা করেছে তো তওবা হয়েছে তো জিজ্ঞাসা আমার কেন আমার বোনায়ের সঙ্গে মনে করো আমার ঝগড়া হচ্ছিল এই জন্য রাগের মাথায় বোনাইকে বোনাই না বলে বলে ফেলেছি যেটা বলতে নাই সেটা বলেছি কি বলেছি বলুন বুঝতে পারছেন না শালার একটা শালা তারপরে যখন বিচার হচ্ছে তখন কি বলছি ভুলবশত বলে ফেলেছি কারণ ওটা ঝগড়া হচ্ছিল তুমি বক্তব্য দিচ্ছিলে কারোর সঙ্গে ঝগড়া হচ্ছিল নাকি এটা কি তোমার বাবা নাকি এটা কি তোমার বোনাই নাকি ভুলবশত সালা বলে ফেলেছ খবরদার এরকম কাণ্ডটি করবে না আল্লাহ সম্পর্কে খারাপ মন্তব্য রসুল সম্পর্কে খারাপ মন্তব্য তারপরে বলছে কি বলছে কোরআন কে দেখব বিজ্ঞান দিয়ে তারপর বলছে ওলামান ওলামায় কেরামরা কোরআন বোঝেনি বুঝেছেন কে উনি তারপর কি বলছে মেয়ে ছেলেদের পর্দা মুখে না রাখলেও চলবে শুনেছেন মেয়ে ছেলেদের পর্দা না রাখলে চলবে হাজি মেয়ে ছেলেদের মুখে পর্দা না রাখলে চলবে জোরে শুনে বলেন তার মানে মেয়েদেরকে দেখার ভালো সুযোগ করে দেওয়া হয়েছে পিস টিভি ঘরে ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছে এখন যদি মেয়ে ছেলেদেরকে যদি না দেখানো যায় এহুদিদের তবে মনোবাঞ্ছা পূর্ণ হবে না এই জন্য মেয়ে ছেলেদেরকে ন্যান্ত করার জন্য বলছে ওদের মুখ দেখলে চলবে বুহারি শরীফ বলছেন আমি যখন শুয়ে পড়েছিলাম শুনতে পেলাম সফওয়ান রাদি আল্লাহ তালা আনহুর আওয়াজ সফওয়ান রাদি আল্লাহ তালা আনহু উনি আমাকে দেখে নিয়েছিলেন উনি আমাকে এই জায়গায় দেখে চিনতে পারলেন কারণ পর্দার আয়াত অবতীর্ণ হবার আগেই উনি দেখেছিলেন বলেন আল কোরআন কোরআন শরীফে পরিষ্কার ভাষায় বলে দেওয়া হল কুল্লিল মুমিনিনা ইয়াগুজ্জু কুল্লিল মুমিনাতি ইয়াগজুজুনা মুমিনদেরকে বলো পরপুরুষের দিকে যেন দৃষ্টিপাত না করেন মেয়েদেরকে বলো তাও যেন পর নারীর দিকে দৃষ্টিপাত না করে আরো একখানা আয়াত দুখানা বললাম আরো দুখানা আয়াত শুনে নিন অকরণা ফি বুইউতি কুন্না মেয়েরা তোমরা পর্দার ভিতরেই থাকো লা তাদখুলু বুইউতান গায়রা বুইউতিকুম হাত্তা তাস্তানিসু আও তুসাল্লিমু আলাইহা অপরের ঘরেতে বিনা অনুমোদনে তুমি প্রবেশ করতে পারবে না আল কোরআন চারখানা আয়াত দিলাম বুখারী শরীফের হাদিস দিলাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন পর্দার আগে উনি আমাকে দেখেছিলেন বলেই তবে চিনতে পারতেন উনি যদি আমাকে না দেখতেন তবে আমাকে চিনতে পারতেন না কিতাবুল হজ বুখারী শরীফ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন আমরা মেয়ে ছেলেরা কি করতাম মুখের উপরে পর্দা ওই হজের অবস্থায় চলবে না এই জন্য মুখটাকে খুলেই রাখতাম কিন্তু যখন দেখলাম দূর থেকে একটা কাপেলা আসছে তখন আমরা কোনো পাখা দিয়ে কোনো কাপড় দিয়ে আড় করে নিতাম দেখুন হজের ময়দানে হেরাম মেয়েদের জন্য মুখে কিন্তু যখন কোনো অন্য ব্যক্তি আসতো তারা কিন্তু কি করত আমরা সঙ্গে সঙ্গে পর্দার ভিতরে ঢুকে যেতাম আবুদাবু শরীফ কিতাবুল সলাদ কিতাবুল ফেজার বাঁধের ভিতরে লেখা রয়েছে মা মেয়েদেরকে চেনা যেত না যখন তারা ফজরের নামাজ পড়তে যেত মেয়ে ছেলেদেরকে চেনা যেত না আইয়া তুহুন্না কে ওদের মধ্যে কোন মেয়ে ছেলে দেখুন ওখানে পরিষ্কার ভাষায় লেখা রয়েছে আর এরা পরের স্ত্রীকে দেখে মজা মারার জন্য ঝাড় মানে নিজেরটা পুরাতন হয়ে গিয়েছে এই জন্য নতুন মাল দরকার এই জন্য কি করছে ঘরে ঘরে পিস টিভি ঢোকাও আর এক পিস দু পিস করে ওখানে ছাড়ো খবরদার এই সমস্ত বক্তব্য শুনতে আপনাকে নিষেধ করা হচ্ছে ডাক্তার আছেন ডাক্তারি করুন গবেষণা করুন ঐতিহাসিক আছেন ইতিহাস বলুন কোরআন নিয়ে গবেষণা করার আপনার অধিকার নেই আপনাকে জিজ্ঞাসা করছি আপনি একটা বাড়ি করবেন রাজমিস্ত্রিকে ডাকবেন নাকি বৈজ্ঞানিককে ডাকবেন জি বলুন কার জ্ঞান বেশি রাজমিস্ত্রি না বৈজ্ঞানিকের বৈজ্ঞানিকের জ্ঞান বেশি তো রাজমিস্ত্রিকে ডাকছেন কেন বলে ওকে দিয়ে যদি দেয়াল তোলানো হয় তবে দেয়ালটা পড়ে গিয়ে ওইখানটায় আমার কবর হবে তাই না বাড়ি হয়ে গেল ছুতোর মিস্ত্রির এবারের জন্য আপনি জানলা কপাট লাগাবেন তো ছুতোর মিস্ত্রিকে ডাকবেন না উকিল বাবুকে ডাকবেন কাকে ডাকবেন বলুন ছুতোর মিস্ত্রিকে ডাকবেন কেন উকিল বাবুর তো জ্ঞান বেশি উকিলকে ডাকছেন না কেন বলছে উকিলের ওই জ্ঞান নেই উকিলকে দিয়েই জানলা দরজা লাগালে তবে আর দরজা দিয়ে ঢুকতে হবে না জানলা দিয়ে ঢুকতে হবে দুনিয়ার বেলায় জ্ঞানটা টনটনে দিনের বেলায় মূর্খ হলেন ডাক্তারের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 আসুন এ সম্পর্কে আমার কুড়িটা প্রশ্ন আছে শুধু একটা আয়াতে বলতে পারবেন ওর গোলাম হয়ে যাব আমার যাবতীয় সম্পদ দিয়ে দেব কুড়িটা প্রশ্ন করবো শুধু আলহামদুলিল্লাহ রবিল আলমী শুধু আর এর মধ্যে পাঁচখানা আমার প্রশ্ন আছে বলতে পারবেন উনি ওনার চোদ্দ পুরুষ বলতে পারবেন না কোনোদিন পারবে না কোরআন শরীফের তস্বির করতে গেলে তাকে নব জানতে হবে সর্ব জানতে হবে ফাসাদ জানতে হবে বালাগাত জানতে হবে মানি জানতে হবে দাদি জানতে হবে তারপরে তাকে আমুদ জানতে হবে কাফিয়া জানতে হবে লোগাত জানতে হবে রসমুল খত জানতে হবে সানে নজুল জানতে হবে তফসির জানতে হবে উসুলে তফসির জানতে হবে ফেকা জানতে হবে উসুলে ফেকা জানতে হবে হাদিস জানতে হবে উসুলে হাদিস জানতে হবে আসমাও রেজাল জানতে হবে আঠারোটা জ্ঞান থাকা দরকার ডাক্তার জাকির নায়কের একটা যদি থাকে ওর গোলাম হয়ে যাব আঠারোটা জ্ঞান আলহামদুলিল্লাহ আমার আছে সামনে আসো মাইকে মুখ দিয়ে কথা বলছি এটা ডাক্তার জাকির নায়কের পাছা নয় এটা মাইক টেপ রেকর্ড হচ্ছে ক্যাসেট হচ্ছে আসো সামনে আসো বাপের বেটা যদি হও কাপড় যদি হয় আর পিস টিভি চালাও বেয়াদব লজ্জা করে না তুমি তোমার কাজ করো কামারের কাজ কুমোর করে ধরতে না পারে কুড়ে মারে বলছে কোরআন শরীফ পড়ে ওই রকম পড়ে যেরকম এক্ষুনি দেখালাম দুজনই কাটে সংস্কৃত দুজনই কাটে একজন মাথার ওপরে একজন পেটের ভেতরে মাথার ওপরে যে কাটে তার নাম নাপিত পেটের ভেতরে যে কাটে তার নাম ডাক্তার এবারে বলুন নাপিত তুমি লক্ষ লক্ষ চুল কাটো তা একটা নাড়ি ঠিক করে কেটে দাও কেটে দিতে পারবে তো জি নাড়ি কাটবে না রোগ রুগী দুটোকে সাবাড় করবে রোগ রুগী দুটোই সাবাড় তাই না আর ডাক্তার বাবু আপনি অত সূক্ষ্ম কাজ করেন তো মাথার চুলটা আগে কেটে দিন ঠিক করে কোরআন শরীফ পরে পড়বেন ঠিক করে কোরআন মাথার চুলটা ঠিক করে কেটে দিন তো মাথার চুলটা ঠিক করে কাটতে পারবেন নাকি অ্যাবলা খ্যাবলা ইঁদুর খেকো এরকম করে দেবেন আর পরে মেকআপ দেবার জন্য শেষকালে ন্যাড়াই হতে হবে লজ্জা করা দরকার ক্ষতি আমরা প্রথম করেছি আপনার কাছে আলেম ছিল মলারা ছিল মুক্তি ছিল মহাতিস ছিলেন বক্তা ছিলেন তাদের কাছে না জিজ্ঞাসা করে আপনি ডাক্তার ও ঐতিহাসিকের কাছে গেলেন আমি যেতে বারণ করিনি ওর যেটা কাজ সেটা করুন আল্লাহ রসুল সাল্লাম বললেন কোন আলেমান হয় নিজে আলেম হোক আউ মোতা আলেমান নয় তার ছাত্র হোক আউ মুসাহিবাল্লাহু নহয় তার সঙ্গে থেকো আও মহিবাল্লাহ নহয় তার সঙ্গে ভালোবাসা যোগাযোগ রেখো চারখানা স্টেজ রসুল্লাহ কায়েম করলেন কোন আলিমান নিজে আলেম হও আও মুতাআল্লিমান নহয় তার ছাত্র হও আও মুসাহিবাল্লাহু নয় তার সঙ্গে দেখো আও মুহিব্বাল্লাহু যদি সঙ্গে আলেম যা না পাও তবে তার সঙ্গে যোগাযোগ রেখো মোবাইল এসে গিয়েছে ফ্রি পেয়েছো ওই দেখো টক টাইম পেয়ে রাত বারোটার পরে টোকে যেও না হ্যালো গেল এরকম করো না নামাজ তোমার রয়েছে রোজা রয়েছে তোমার ডাক্তারের ফোন নম্বর যদি থাকে ঐতিহাসিকের ফোন নম্বর যদি থাকে আর ড্রাইভারের ফোন নম্বর যদি থাকে তোমার নামাজ যদি রয়েছে আর রোজা রয়েছে তবে কেন মুফতি সাহেবের ফোন নম্বর তোমার মোবাইলে নাই এই জন্যই তুমি দিন থেকে উদাস হয়ে গিয়েছো যার কাছে নামাজ আছে রোজা আছে বিবাহ আছে শাড়ি আছে কোরবানি আছে আকিকা আছে তহারাত আছে হজ আছে জাকাত আছে তাদের মোবাইলে কমপক্ষে দুখানা মুফতি সাহেবের নির্ভরযোগ্য মুফতি সাহেবের মোবাইল নম্বরখানা থাকা দরকার দরকার মোবাইলটাকে কাজ লাগিয়ে একটা মশলা জেনে নেওয়া তাদের কর্তব্য রয়েছে আল্লাহ রসুল চারখানা স্টেজ গায়ন করলেন মোতা আলিমান ছাত্র হবে আলিমান না হয় আলিম হবে মোসাহিবান সঙ্গে থাকবে মহিবাল্লাহু তার সঙ্গে যোগাযোগ রেখে চলবে চারখানা স্টেজ গায়ন করার পরেতে রসুল্লাহ সম্মান সাল্লাম বললেন ওলা তাকুন খামিসা পাঁচ নম্বরে যেও না কোনা হালেকা তোমার সর্বনাশ হয়ে যাবে আপনাকে জিজ্ঞাসা করছি যদি আলেম ছাড়া হয় আল্লাহ রসুল বলেছেন তার সর্বনাশ হয়ে যাবে আল্লাহ রসুলের কথা সত্য না মিথ্যা জোরে বলেন এহদ কোরআন পরে হাদিস পারেন ওরা চিন্তা ভাবনা করলাম এখন যদি আলেম থেকে যদি সাধারণ মানুষকে যদি দূর করা যায় ইসলাম থেকে দূর করা যাবে এই জন্য আলেম থেকে দূর করার জন্য একটা টাই পরা একটা শার্ট পরা একটা প্যান্ট পরান একটা ওই পাশ্চাত্য জগতের ইংলিশ পড়া মানুষকে কিছু রিহার্সাল দিয়ে প্রথম প্রথম কোরআনের কথা শুনিয়ে দেবার পরে দে এরপরে দে দুনিয়ার মানুষের মন জয় করার পরে দে ইসলাম বিরোধী কথাগুলো চালিয়ে দিচ্ছে শুনে রেখে দিন আমাদের কাছে ইমান আছে আমল আছে ওলামা রয়েছেন বক্তা রয়েছেন আমরা তাদের কাছ থেকে ইসলামকে জানবো ইসলামকে ক্ষতি করার কোনোদিন তুমি শক্তি রাখো না সারা দুনিয়ার মানুষ চক্রান্ত ইতিপূর্বে করেছে আগামীতে করবে মাঝখানে তো চলছে সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে থাকবো ইনশাল্লাহ জোরে বলে ইনশাল্লাহ খবরদার ওই ফাঁদে পা দেবেন না আল্লাহ তালা সকলকে হেফাজত করবো আল্লাহ আমিন জোরে শুনিবেন আল্লাহ আমিন আসুন আরো বক্তব্য আছে হজরত মৌলানা সাহেব এসে গিয়েছেন উনি কিছু কথা রাখবেন শেষ তো আমরা ইনশাল্লাহ নিয়ে যাব কেউ যদি আমার নিজস্ব বক্তব্যের ক্যাসেট নিতে চান তবে নিতে পারেন এ পর্যন্ত পাঁচখানা ক্যাসেট পাঁচটা বিষয়বস্তুর ওপরে চার পাঁচ ঘন্টা করে বলা হয়েছে বাইশ ঘন্টা বক্তব্য হয়ে গেল সম্ভবত ডাক্তার জাকির নায়ের সম্পর্কে যা কিছু বললাম এটাও মনে হয় ক্যাসেট হয়েছে আগামীতে আপনারা পেয়ে যাবেন কেউ যদি যোগাযোগ রাখেন আমার ফোন নম্বর কেউ যদি নিতে চান মোবাইল খুলুন কলম ধরুন nine five nine three five eight nine double two five কলম ধরুন nine five nine three five eight nine double two five আসসালাম আলাইকুম সম্মানীয় বুজুর্গ দিনদার ইমানদার ইসলামী ভাই বোনদের উরফুল ক্যাসেট ইন্ডাস্ট্রিজ শুনিয়ে যাচ্ছে বহু মূল্যবান ইসলামিক কথা বছর বছর ধরে শুনছিলেন ওবায়দুর রহমান সাহেবের ব্যবস্থাপনায় হাকিকাতে ডক্টর জাকির নায়েক নামে এই এমপি থ্রিটি যাওয়ার পথে আপনাদের বন্ধু এনামুদ্দিন খানের সালাম ও এহতরাম দোয়া করবেন যেন আপনাদের জন্য আরও ভালো ভালো ইসলামিক কথা ইসলামিক ভিসিডি এমপি থ্রি পেশ করতে পারি আল্লাহ হাফিজ